সুরা আন্নাবা বিসমিল্লাহির রহমানির রহিম পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে عم يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون এই লোকেরা কোন বিষয়ে জিজ্ঞাসা করিতেছে সেই বিরাট খবর সম্পর্কে যে বিষয়ে তাহারা বিভিন্ন প্রকারের উক্তি ও মন্তব্য করিয়া বেড়ায় كلا سيعلمون ثم كلا سيعلمون কখনো নহে অতি শীঘ্রই তাহারা জানিতে পারিবে হ্যাঁ কখনোই নহে অতি শীঘ্রই তাহারা জানিতে পারিবে ألم نجعل الأرض مهادا والجبال أوتادا ইহা কি সত্য নহে যে আমি জমিনকে শয্যা বানাইয়াছি পাহাড় পর্বত সমূহকে পেরেকের ন্যায় গাড়িয়ে দিয়াছি وخلقناكم أزواجا এবং তোমাদিগকে জোড়ায় জোড়ায় পয়দা করিয়াছি তোমাদের নিদ্রাকে শান্তির বাহন করিয়াছি রাত্রিকে আচ্ছাদনকারী ও দিনকে জীবিকা অর্জনের সময় বানাইয়া দিয়াছি তোমাদের উপর সাতটি সুদৃঢ় আকাশ সংস্থাপন করিয়াছি এবং একটি অতি উজ্জ্বল ও উত্তপ্ত প্রদীপ বানাইয়াছি وأنزلنا من المعصرات ماء ثجاجا আর মেঘমালা হইতে অবিশ্রান্ত বৃষ্টি বর্ষণ করিয়াছি لنخرج به حبا ونباتا وجنات ألفافا এই উদ্দেশ্যে যে যাতে উহার সাহায্যে ফল ফসল শাকসবজি ও ঘন সন্নিবদ্ধ বাগবাগিচা উৎপাদন করিতে পারি নিঃসন্দেহে চূড়ান্ত বিচারের দিনটি পূর্ব হইতে নির্ধারিত সেই দিন সিংগায় ফুক দেওয়া হইবে আর তোমরা দলে দলে বাহির হইয়া আসিবে তখন আকাশমণ্ডলকে উন্মুক্ত করিয়া দেওয়া হইবে ফলে উহা কেবল দরজার পর দরজা হইয়া দাঁড়াইবে তখন পর্বতগুলিকে চলমান করিয়া দেওয়া হইবে ফলে উহা শুধু নিছক মরিচিকায় পরিণত হইবে ইন্ন জাহান্নাম কানাত মিরসাদা নিশ্চয়ই জাহান নাম একটি ফাঁদ বিশেষ আল্লাহ দ্রোহীদের জন্য স্থল উহাতে তাহারা যুগ যুগ ধরিয়া অবস্থান করিবে সেখানে তাহারা কোন শীতল ও সুপেয় জিনিসের স্বাদ আস্বাদন করিবে না তাহারা পাইবে কেবল ফুটন্ত পানি ও ক্ষত হইতে নির্গত পুঁজ রক্ত তাহাদের কার্যকলাপের পূর্ণ মাত্রার প্রতিফল হিসাবে তাহারা তো কোনরূপ হিসাব নিকাশের আশা পোষণ করিত না বরং আমার আয়াতসমূহকে তাহারা সম্পূর্ণ প্রত্যাখ্যান করিত অথচ আমি প্রত্যেকটি বিষয় গনিয়া গনিয়া লিখিয়া রাখিয়াছিলাম অতএব এখন সাদ লও আমি তোমাদের জন্য আজাব ছাড়া আর কিছুই বৃদ্ধি করিব না إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا নিঃসন্দেহে মুত্তাকি লোকদের জন্য রহিয়াছে একটা সাফল্যের স্থান এবং বাগবাগিচা আঙ্গুর সমবয়স্কা নব্য যুবতীগণ এবং উচ্ছ্বাসিত পানপাত্র لا يسمعون فيها لغوا ولا كذابا সেখানে তাহারা কোনরূপ অসার অর্থহীন ও মিথ্যা কথা শুনিবে না ইহা তোমাদের রবের তরফ হইতে প্রতিফল এবং পূর্ণমাত্রার পুরস্কার সেই অতীব দয়াবান প্রভুর নিকট হইতে যিনি জমিন ও আসমান সমূহের এবং উহাদের মধ্যকার প্রতিটি জিনিসের একচ্ছত্র মালিক যাহার সম্মুখে কথা বলার